আনাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম জায়দ জাফর ও আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন এর মৃত্যু সংবাদ যুদ্ধক্ষেত্র হতে সংবাদ আসার পূর্বেই আমাদেরকে শুনিয়েছিলেন তিনি বলছিলেন জায়দ রদিল্লাহ তাল্লাহ্ন পতাকা ধারণ করে শাহাদাত লাভ করেছে অতপর জাফর রদিল্লাহ তাল্লাহ্ন পতাকা ধারণ করে শাহাদাতের মর্যাদা লাভ করল অতপর আবদুল্লাহ ইবনু রাওয়াহা রদিল্লাহ তাল্লাহ্ন পতাকা হাতে নিয়ে শাহাদাত লাভ করল যখন তিনি এ কথাগুলো বলছিলেন তখন তার দুচোখ দিয়ে অশ্রু ঝরছিল অতপর বললেন আল্লাহ তালার তরবারিগুলোর এক তরবারি অর্থাৎ খালিদ ইবনু ওয়ালিদ পতাকা উঠিয়েছেন অবশেষে আল্লাহ মুসলিমদেরকে বিজয় দিয়েছেন